আনাস ইবনু মালিক রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত আনসারগণের কয়েকজন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম এর নিকট অনুমতি চেয়ে বললেন হে আল্লাহ রসুল আপনি যদি আমাদের অনুমতি দান করেন তবে আমরা আমাদের ভাগ্নে আব্বাসের মুক্তিপণ ছেড়ে দিতে পারি আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন না একটি দীর্হামও ছাড় দিবে না